বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে কোরআনের যে আদেশ নিষেধ হুকুম আকাম সেগুলো জানতে হবে মানতে হবে জানার কি উপায় ব্যবস্থা আলহামদুলিল্লাহ বলা হয়েছে প্রত্যেক মসজিদে যারা ইমাম সচিব মহাজিন সকলের দায়িত্বে যারা ধারাবাহিক মাদ্রাসায় পড়ার সুযোগ লাভ করেন নাই তাদের মাদ্রাসা এই মসজিদ সুতরাং এই মসজিদে দর্শুল কোরআন হবে দর্শুল হাদিস হবে দর্শুল ফিক হবে এর মাধ্যমে কোরআন একাডেমির আহকামাত আদেশ নিষেধ তাদের এলেমে চলে আসে এরপরে দায়িত্ব থাকে ওই অনুযায়ী আমল করা এরপরে বায়ের চলতে ছিল আমল করতে গেলে কি করতে হবে এই পথে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো উত্তরণের কি ব্যবস্থা আছে এটাই আলোচনা চলতেছিল আমি বলেছিলাম কোরআনে কারিম থেকে প্রথম বাধা আসবে নকশে আম্মারা শয়তান এই দুই জিনিসের পক্ষ থেকে বাধা আসবে কোন একটাতে এই দুই জিনিস আমাদেরকে অগ্রসর হইতে দিবে না নেককাদের পরিকল্পনা বানাইলে তারা ভেটো দিবে তারা সমস্যা দাঁড় করাইবে যাতে আমরা পিছায় আসি তাদেরকে বানানো হয়েছে এই কাজের জন্য আর এইখানেই আল্লাহ আনুগত্যের পরীক্ষা আল্লাহ তাহলে এরকম নাও বানাইতে পারতেন তখন আর পরীক্ষাটা হইত না যে সত্যিকার অর্থে খোদা প্রেমিক এই পরীক্ষাটা হইত এটা আমি আগেও উদাহরণ পেশ করছি যে আপনার বিড়াল যদি ছেড়ে দেওয়া থাকে আর আপনার ভাত তরকারি মাছ গোস্ত দুধ এই বিড়ালে পাহারা দেয় তাহলে আপনি প্রশংসা করতে পারেন এই বিড়ালটা খাওয়ার সুযোগ ছিল খায়নি আর একটা হল যে আপনি এই বিড়ালকে বেঁধে রেখেছেন তখন এর প্রশংসা করা বেকার জানতে পারেন মার্কেটে আমার এটা খুব ভালো বেড়া কোন খাদ্য দ্রব্যে মাছ বসতে মুখ লাগায় মাংস আমরা বলি না যে কারণে জল বলি না একই কারণে মাংস বলি না হিন্দু আনে তো মাছ বসতে মুখ লাগায় না প্রশংসা করলে লোকেরা জিজ্ঞেস করবে এটা ছাড়া আছে না বান্দা আছে বলেন না মজবুত করে বান্দা আছে আপনার এক হাসি ঘোরা করে বেঁধে রাখতে না প্রশংসা করতে বেকার ঠিক আল্লাহ রকুল আলমী ফেরস্তাদেরকে দেখাইতে চান তোমরা যে মানা করছিলে এরা দুনিয়াতে যে খুন খারাপি করবে তোমাদের এই কথা সহি না এতে সব ধরনের স্বাধীনতা থাকা সত্ত্বেও তারা আমার নাফারমানি না করে আবার আনুগত্যের কাজ করছে এটা আল্লাহ তালা ফেরেস্তাদের মসজিদে তখন পেশ করতে পারে যখন আমাদের সামনে বাধা থাকে আমাদের সামনে গুনার চাহিদা থাকে গুনার আগ্রহ থাকে গুনার ভিতরে মজা থাকে এই সব থাকবে এরপরও আমরা এগুলোকে উপেক্ষা করে আল্লাহর মহাব্বতে বৈধ কাজগুলো করব অবৈধ কাজগুলো ছেড়ে দিব তার মধ্যে যত মজা থাকুক যত আনন্দ থাকুক ছেড়ে দিব তখন আল্লাহ তালা ফেরস্তাদের মসজিদে আপনাকে আমাকে নিয়ে সফল করতে পারবেন দেখো ওনার চাহিদা ছিল কিন্তু সে করে নাই ওনার কোনো ব্যবস্থা ছিল এই বিশ্বকাপ পাপ ব্যাপক ব্যবস্থা করা হয়েছে সব পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্ট কমিশনারদেরকে দায়িত্ব দিতে বড় বড় পর্দা লাগাও চেয়ার বিছাও কোন মানুষ এর থেকে বঞ্চিত না যায় এই ব্যবস্থা করো হঠাৎ দেওয়া হয়েছে শরীরের কোনো খরচকেও ইসলামী মূল্যবোধ এত এতটুকু গুরুত্ব দিচ্ছে কিনা আমার জানা নেই ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী ধর্মের বলি আওড়ায় ক্ষমতা দখল এর নাম ইসলামী মূল্যবোধ এর নাম আমি কোন সরকারের পক্ষে মানুষকে এক এক রকম মন্তব্য করে আগের সরকার তার বিরুদ্ধে বয়ন করছে তখন একরকম মনে করছে মানে এই সরকারের বিরুদ্ধে যে আর এক রকম মনে করতেছে হুজুর তাহলে ওঠে কিন্তু শুনে দেখেন আমি তো ওটাই আমার লেখা কিতাবল ইমান পড়ে গণতন্ত্রকে কুপরিতন্ত্র বলে কাজেই এরকম কেউ বুঝলে সে বর্তমানই করে যারা গণতন্ত্র মানে কোন মাটির সাথে আমার এক দাররা আলোচনা কোনো সম্পর্ক আমি যেটাকে কুকুর মনে করি ইমান বিধ্বংসী মনে করি কিভাবে তার সাথে আমার সম্পর্ক হতে পারে আমি মনে করি গণতন্ত্র দিয়ে যারা দেশ পরিচালনা করবে তাদের আল্লাহর সামনে বৈজ্ঞান দিতে হবে আল্লাহ সামনে কৈফিয়ত দিতে হবে আল্লাহ তখন জিজ্ঞাসা করবে আমার বান্ধবদেরকে ইহুদির তৈরি মতবাদ দিয়ে শাসন করার অধিকার তোমাকে কে দিয়েছিল তোমার কোরআন কি তোমাদের সামনে ছিল না কোরআন বাদ দিয়ে ইহুদিদের শাসনতন্ত্র দিয়ে আমার বান্দা আমাকে মানলে মাননেওয়ালা তাদেরকে কেন পরিচালনা করছিলে ঐতিহাস এই তন্ত্র দিয়ে যারা দেশ চালায় হ্যাঁ, এই তন্ত্রকে তারা মনে প্রাণে সমর্থন করে একটা লোক দায় থেকে একটা ভালো লোক আসার জন্য ভোট দিলেন রায় থেকে শয়তান না কিন্তু ভালো আছে তাই একটা ভোট দিলেন কিন্তু আপনি না গণতন্ত্র সমর্থন করেন না এই গণতন্ত্রের সংবিধানকে সমর্থন করেন কিছুই সমর্থন করেন বেশি ক্ষতিতে বাঁচার জন্য কম ক্ষতি এলাকার মানুষকে সমর্থন দিলেন এটা একটা সাইড না এটা অবকাশ কিন্তু মন খুলে ওটাকে সমর্থন দেওয়া ওর মিছিলে না লাফাইতে থাকা এর জন্য টাকা পয়সা ব্যয় করা এগুলো বৈধতা উঠায় জেন্দিকে নষ্ট করা আল্লাহ নাফার মালিক যে পার্টি করে না সবগুলোর এক সবগুলো সবগুলোর এক যে আমাদের মাঝে বলতে পারবেন না এসব কথা আমাদেরকে বলা হয় নাই সবগুলো আল্লাহ বান্দাদেরকে ইহুদি তন্ত্র মন্ত্র দিয়ে শাসন করার কোন অধিকার আল্লাহ তালা কাউকে দেয় নাই ইসলাম দিয়ে চালাইতে ইসলাম পরিপূর্ণ জিনিস যাই হোক আমি যেটা বলতেছিলাম যে সব আকর্ষণ থাকবে তারপরে গুণা করবে ওইখানকার কথা আসছিল যাদের টেলিভিশন নেই তাদেরও দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে দেখেও এই গুণা করতে চাইলে সুযোগ দেওয়া হয়েছে এবং এই গোনার উপরে কত খুশি প্রকাশ করা হয়েছে অনেকে আমাকে বলতো তো হাত তাহাজুর সব বরবাদ হয়ে গেছে রাত্রে ঘুমাইতে পারে না এদের হয়ে আল্লাহ চোটে আর হাতে তালি তারপরে খুশি প্রকাশ তারপরে হই হাল্লা মানুষের ঘুম নষ্ট করা হাজুর নষ্ট করা নিজের তো নেই কিন্তু অন্য মানুষকে ডিস্টার্ব করছে আমাদের জন্য এত ইন্তজাম কত টাকার পতাকা কেনা হয়েছে কত পয়সা অপচয় করা হয়েছে যারা পয়সা অপচয় করে সময় অপচয় করে কোরআন এটাকে সাইবারের ভাই সময় নষ্ট করা হলো এলার্জি নষ্ট করা হলো টাকা নষ্ট করা হলো এতগুলো কাপড় নষ্ট করা হলো মানুষের ইবাদত বন্দীকে নষ্ট করা হলো এই হলো মুসলমান এই হলো বর্তমান জামানার মুসলমান এদের পরে কাপড়দের পক্ষ থেকে হামলা কেন আসবে কেন আল্লাহ এদেরকে কাফের দিকে পেটাই করবে না কেন এদের দেশ কাফেরা দখল করবে না তাদের কাছে মুসলমান নামের সাইনবোর্ড ছাড়া কি আছে সাইনবোর্ড ছাড়া কি আছে তাদের কাছে আরামে খুশি প্রকাশ করলে ইমান থাকে কিভাবে খুশি প্রকাশ করা হচ্ছে এই হল মুসলমানের শুধু গোসল বাড়িটাটা খোলস ভিতরে ওই পোকায় তারা কেড়ে সব শেষ করে দেয় শায়তান নামক ওই পোকা সব ধ্বংস করে লেবাস আমরা মুসলমান অন্তরে যে হালাত ইমানি হালাত কোথায় হাতে গলা দুঃখে বান্ধব পাওয়া যাবে যাদেরকে আল্লাহ তালা এর থেকে দূরে থাকা তৌফিক থাকে বলতেছিলাম গুনার ব্যবস্থা থাকবে চাহিদা থাকবে তারপরও গুণা করবে না এটা হলো করার বিষয় এটা আল্লাহ তালা ব্যবস্থা থেকে জানাইতে চান এই জন্য আমাদেরকে গুনার প্রতি আকর্ষণ আমাদের কলবে দিয়ে দিতে গুনা করার ক্ষমতা দিয়ে দিতে সব দিয়ে দিতে গুণা করার জন্য নকশা আম্মারা দিয়ে দিতে নেট কাজে বাধা দেওয়ার জন্য নকশা আম্মারা দিয়ে দিতে এই সব বাধা উপেক্ষা করে যখন আমরা আগে বাড়বো তো আল্লাহ তালার কাছে ওটার মূল্যায়ন ওইটার দাম মানে এক হ্যাঁ বাদত করা কোন বাধাটা তো কিচ্ছু নেই কোন বাধাটা জানে এক হ্যাঁ বাদত করতে থাকবে এই বাদত তো ফেরেস্তারা করতে দিল তাহলে মানুষ বানালেন কেন এক হ্যাঁ বাদত তাদের ইবাদতে কোনো বাধার সৃষ্টি হয় না যাদের গুণার প্রতি কোনো আকর্ষণ নেই গুণা করার কোন চাহিদাই তাদের ভিতর নেই তারা একদম কায় মনে রাখি ইবাদত করে যেত এই ইবাদতে আল্লাহ তারা খুশি হইলে মানুষ তৈরির কোন প্রয়োজন ছিল না ওই রকম ইবাদত করার জন্য ব্যবস্থা রয়ে গেছে যারা রুকু করতে পেরেছে সে চেয়ার পর্যন্ত রুকু করতে ব্যতিক্রম করবে তারা তাহারিম লা ইয়াসুন আল্লাহ মা আমাহুম এক সেকেন্ড নাফারমানি করার কোন যোগ্যতা ফেরস্তার মধ্যে নেই ওই রকম ইবাদত করতেছিল কেউ চিন্তা করতে আছে কেউ সুবাহান করতে আছে কেউ আলহামদুলিল্লাহ করতেছে ছিল তাহলে আল্লাহ তালা কেন মানুষ তৈরি করলেন মানুষ তৈরি করলেন এইরকম ইবাদত করার জন্য যে ইবাদত করতে গেলে বাধাগ্রস্ত হবে তারপরে ইবাদত করবে গুনার দিকে তার আকর্ষণ থাকবে গুনার ব্যবস্থাপনা থাকবে এরপরও সে গুণা করবে না এইরকম ইবাদত করার জন্য আমাদেরকে তৈরি করতে এই জন্য আমরা গুণার থাকতে গেলেও বাধা আসবে ইবলিসের পক্ষ থেকে নেকি করতে গেলেও বাধা আসবে ইবলিসের পক্ষ থেকে পয়লা কাজ ওটা উপেক্ষা করতে হবে যারা থাকতে হবে করতে গেলেই বাধা সেখান থেকে কায়দা হয়ে গেলাম না আর আগানো সম্ভব হবে ওই বাধার সাথে মোকাবেলা করতে হবে বাধা উপেক্ষা করতে হবে তারপর আপনাকে আগে বাড়তে হবে আগে বাড়তে হবে তখন আপনি কামিয়াব থেকে আরবিতে হলো মুজাহাদা নকশের সাথে মোকাবেলা এই মোকাবালা মানে মুজাহাদা আর এই ব্যাপারে আল্লাহ আয়াত নাজল করছেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا আমার রাস্তায় যারা মুজাহাদা করবে নফসের চাহিদার বিরুদ্ধে কাজ করবে শয়তানের দাওয়াতের বিরুদ্ধে কাজ করবে তাদের জন্য আমি হেদায়তের রাস্তা খুলে দিব হেদায়তের রাস্তা মানে জান্নাতের রাস্তা খুলে দিব তো জান্নাতের রাস্তা খোলার জন্য সত্যই লেগেছে মুজাহাদা ওয়াল্লাযীনা যা হুকুম মোজাহাদা থেকে আসছে মোজাহাদা মানে মোকাবেলা করতে হবে আপনার নষ্টের সাথে ইডলিসের সাথে মোকাবেলা করতে হবে তা সাথে করা লাগতেছে না সাথে সাথে লাগবে লেগ করবেন লাগবে দাঁড়িয়ে রাখবেন মোকাবেলা করতে হবে ছেলেকে কোরআন শিখাইবেন মোকাবেলা লাগবে যেটা করবেন তিন চিল্লায় যাবেন মোকাবেলা লাগবে কেউ দেখে দিল কেন তোমার নষ্ট করবে বিবি বাচ্চা আছে না তোমার তিন চিল্লায় যখন চিকিৎসার জন্য যায় তখন কেউ বাধা দেয় না শরীরের চিকিৎসার জন্য গেলে কেউ বাধা দেয় কিন্তু রুহের চিকিৎসার জন্য যাবেন আপনি যার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে তখন আর বাধার কোনো অন্ত নেই তাদের কাছে শরীরের রোগের চিকিৎসার মূল্য আছে রুহের চিকিৎসা রু থেকে ইমানই মেহনত করে কুকুর সেরেককে দূর করে দেওয়া খালেস ইমান হাসিল করা এটার জন্য পয়সা করা হয়েছে আপনাকে আমাকে এইটার কোনো বুঝ নেই এটার কোনো গুরুত্ব নেই এটা আপনি এই নিয়ে করেন আপনার পুরা ঠান্ডা আপনার বিরুদ্ধে দাঁড়ায় এটা পরীক্ষা আল্লাহর পক্ষ এখন আপনি কি করেন তাদের কথা বলতে যাবেন যে এই পরীক্ষা তাদের কথা উপেক্ষা করে আপনি বেরোয় করেন এটাই পরীক্ষা এটাই মুজাহাদা এই মুজাহাদার পরে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের রাস্তা গুলি দিবে ঘুমায় ঘুমায় বিরিয়ানি খেয়ে হ্যাঁ জান্নাত হবে মুজাহাদা লাগে হাতে বেতন আন তাদখুলুল জান্নাহ ولما لم يعلم الله الذين جاهدوا منكم এক আয়তা আছে তোমরা কি ধারণা করছো তো সুদা জান্নাতে চলে যাবা আরাম অথচ কে কে মোজাহাদা করতো নষ্টের সাথে মোকাবেলা করতো ইবলিসের সাথে মোকাবেলা করতো এটা এখনো প্রমাণিত হয় নাই এই অবস্থায় জান্নাতে চলে যাবা এই ধারণা করতো কোশ্চেন করা হবে না ওই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে কামিয়াব হইতে হবে আল্লাহকে দেখাইতে হবে আল্লাহ আমি নফসের গোলাম না আমি ইংলিশের গোলাম না আমি তো তোমার গোলাম আমি ইংলিশের কথা মতো কাজ করবো না আমি আমার আত্মীয় স্বজনের মতো কথা মতো কাজ করবো না আমি তোমার কথা মতো কাজ করবো এই পরীক্ষায় পাশ করতে হবে তাহলে প্রথম বাধা আসবে আপনাকে গোলাও ছাড়তে দিবে না নেক করতে দিবে না নফসের সাথে মোকাবেলা করে আগে বাড়তে হবে দুই নম্বর বলছিলাম ইচ্ছা শক্তিকে কাজে লাগাইতে হবে গত দুই জমা আমি ইচ্ছা শক্তি কাজে লাগাইতে হবে এর ব্যাখ্যা করি যত ভালো কাজ আছে ইচ্ছা শক্তি ব্যয় করে ভালোগুলো করতে হবে যত আলস্য আসুক যত কষ্ট হোক করতে হবে করতে হবে আর যত মন্দ কাজ আছে আপনার ইচ্ছার ভিতরে কন্ট্রোলে থাকতে হবে ভালো কাজ করতেও ইচ্ছা শক্তি লাগাইতে হবে মন্দ কাজ থাকতেও ইচ্ছা শক্তিকে দায়ী করতে হবে যে ভালো ইচ্ছার বাইরে ওর পিছনে পড়া দরকার যে মন্দ ইচ্ছার বাইরে কর্তলের বাইরে কোথাও পিছনে পড়া দরকার অর্থাৎ আসতে দেয় কিচ্ছু ক্ষতি হবে আমি আসার আগে এক ছাত্র ফোন করতে হবে মৃত্যুর থেকে আমি পড়াশোনা করি আমার করতে মনে চায় আমি কি করতে পারি আমি তাকে বললাম যে আপনি একটা রুটিন বানান রুটিন মানে যতই মনে না থাক আপনি রুটিন অনুযায়ী মেহনত করেন আর নবকে বলে দেন আমি আমার মনের গোলাম না মন যে চাই যে পড়ার দরকার নেই ঘুমাও বিশ্বকাপ দেখো আমি এগুলো মানব আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি আল্লাহর গোলাম না আপনার মন চায় না মনের গোলাম কোনটার গোলাম আল্লাহর গোলাম তা মনেরটা মানেন কেন মনে চায় এই মনেরটা মানেন কেন মন তো সবসময় নিতে যাবে এক আল্লাহ আল্লাহ যারা হয়ে গেছে তাদের কথা ভিন্ন তাদের নষ্ট নকশা মুতমাইন হয়ে গেছে নষ্ট আম্মারা নেই নষ্ট আম্মারা থেকে উন্নতি করে নকশা লাউয়ামা হয় নকশা লাউয়ামা থেকে আরো উন্নতি করে নষ্টে মুসমাইন না হয় তখন থেকে আল্লাহ হয়ে গেছে তার আর টেলিভিশনে কোনো চাহিদা নেই শুনলেও তার কাছে ঘৃণা লাগে তাদের দেখে মনে এই লোকগুলো সব পাগল কেন দেখতেছে কি ফায়দা তার স্বাস্থ্য ভালো হবে পয়সা বাড়বে দেশের উন্নতি হবে কি হবে ওনা ছাড়া কিছু হবে তো বলতেছিলাম মনের গোলামি করা যাবে না আমি তাকে বললাম মন চাক না থাকে আপনি করতে থাকেন মন চাওয়ার দরকারটা কি লোকে মন চায় না কিন্তু না চাক আপনি করেন আপনি করেন মানে ইচ্ছা শক্তিকে ব্যয় করে আপনি কাজ করে যান মন চাইল না না চাইতে দেন মন যার নামে ডাক মন চায় না মনকে যার নামে যাই দিতেন আপনি কাজ করেন ইচ্ছা শক্তিকে ব্যয় করে কাজ করেন নামাজ পড়তে বলে যায় না বলেন আপনার আপনি অর্পণটা আসেন কে মানা করে আপনাকে মনে কি আপনার দরজা বন্ধ করে দিতে আপনি আসেন তো তেলাওয়াত করতে মনে চায় না মনে না চান আপনি তেলাওয়াত করেন সব জায়গায় মনের বিরোধিতা করতে হবে মন তো খান্নাস অসুল খান্নাস তো এই ব্যাপারে বলা হয়েছে ইচ্ছা শক্তিকে কাজে লাগাইতে হবে তিন নম্বর যে বিষয়টা সেটা হলো নিজের ভিতরে আল্লাহর মহাব্বত আর আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে মহাব্বত সৃষ্টি হলে সমস্ত নেটকাজ গুলো আসান সহজ হয়ে যায় বিরিয়ানি পোলাও সামনে আসলে যেমন খাওয়ার জন্য আকর্ষণ পয়দা হয় আল্লাহর মহাব্বত হাসিল হয়ে গেলে ওই তেলাওয়াজ জিকির নামাজ বিরিয়ানি পোলাও থেকে মজাদার বলে হয় বিরিয়ানিতে সে ওই স্বাদ পায় না যে সাত নামাজে দাঁড়াইলে পায় যে সাত তেলাওতের মধ্যে পায় এক যুদ্ধে এক সাহাবিরে তিন মারতেছে তিন রক্ত প্রবাহিত দিতে নামাজ পড়ে না নামাজ পড়তে রক্ত গড়ায় আর একজনে গায়ে লাগছে হে আব্দুল রক্ত করতে আসবে তখন দুশ্মনটা পালাই গেছে তো বুঝে তো তারা নামাজে কি পরিমাণ মজা পাইছে তীর গায়ে লাগছে যে নামাজ থাকতে রাজি নেই বিরিয়ানির থেকে অনেক মজা পায় তো আল্লাহ মহাপত তারা এই ফায়দা ইবাদত সহজ থাকে আর আল্লাহ ভাই যখন আসেল হয় তো গোনা ছেড়ে দেওয়া সহজ হয় আল্লাহর ভয় অন্তরে থাকলে সে কোনো গুণা করতে পারবে কেউ দেখলে তো গুণা করা যায় না সর্বক্ষণ তার বেড়ারে কাজ করতেছে আল্লাহ তো দেখতেছে কোথায় ব্যয় করব গুণা কোথায় ব্যয় করব ওইখানে তো আল্লাহ দেখতেছে গভীর অন্ধকারে তো আল্লাহ দেখতেছে একটা বাচ্চায় দেখলে কেউ অন্যায় করতে পারে না বাচ্চা যে পাশে থাকে একটা লোক অন্যায় করতে পারে না সেখানে আসামুল হাকিমিন সমস্ত বাচ্চার বাচ্চা তিনি প্রত্যক্ষ করতেছেন তার চোখের সামনে ক্ষুদ্র একটা জীব কিভাবে তার নাফরমানি করতে পারে আপনার চাকর আপনার সামনে নাফরমানি করতে পারে না অথচ তার গায়ের শক্তি আপনার থেকে বেশি অনেক চাকর আছে তার গায়ের শক্তি মনিবের শক্তি থেকে বেশি ধাক্কাধাক্কি করলে মনিবে পারবে না অথচ সেই চাকর আপনার সামনে না ফারমানি করতে পারে না আপনার বিরুদ্ধাচার করতে পারে না কারণ আল্লাহ করতে কোথায় কারণ আমি বুঝাইতে পারবো না আপনার বুঝতে পারবেন আল্লাহ শক্তি এত বেশি যার একটা মকলুক হল একজন ফেরেস্তা সেই আল্লাহ একটা মকলুক একজন ফেরেস্তা তিনি সিংহের মধ্যে পু দিবেন সিংহের মতো একটা জিনিস পু দিবেন সেই পুর এত পাওয়া যে পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে জীবাণু আল কারিয়া এই কূপ দেওয়ার পরে পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে তুলার মতো তো বুঝেন তার টুকে যদি এই শক্তি হয় তো গায়ে কত শক্তি আপনার ফুকে তো একটা তাও লড়ে না আপনি আমি ফুক দিলে একটা তাও লড়ে না অন্তত গায়ে মাসা আল্লাহ অনেকে দুই মন লয়ে যেতে পারবে হ্যাঁ? ক্ষুদ্র তাও লড়াইতে পারলো না দুই মন উঠাইতে পারে তাহলে যে ফেরস্তার গায়ে এত শক্তি তার উয়ে এত তফাত পাহাড় গুলো উঠতে থাকে এই ফেরতটাকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার ক্ষমতার কথা কল্পনাও করা সম্ভব তার সামনে এই ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা প্রাণী ইনসান কোন সাহসে তার নাফরমানি করতে পারে এই জন্য আল্লাহর ভয় যদি হাতেল হয় তার গুণা সে করতে পারবে না তো মহাত্ম ভয় হাতেল করার জন্য কি করতে হবে এক তো বুঝতে হবে জিনিসটা কি তারপরে দোয়া করতে হবে আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তাও করতে হবে প্রথম বুঝতে চেষ্টা করি যে মহাপত দ্বারা ইবাদত সহজ হয় কিভাবে ভয়ের দ্বারা একটা আমল সহজ হয় কিভাবে তারপরে হাসিল করার তরিকা আমি আগেও বলেছি আপনাদেরকে কনকনে শীতের রাত আপনি হ্যাঁ, কম্বল লেপ মুড়ি দিয়ে একদম শুয়ে গেছে এখন প্রথম থেকে এক লোক আসছে সাক্ষাৎ করছে এগারোটায় রাত এগারোটায় লক করলো দারোয়ান রিপোর্ট করলো এক লোক আসছে আপনি নামে চিনলেন না তো হবে কোনো লোক কি বলবেন ওনাকে কালকে সকালে আসতে বলো বলো যে সাহেব ঘুমাই গেছে সকালে আসবে বুঝতেন না আপনি কোন কোন শীতের মধ্যে আবার বাড়িতে বের হয়ে গেটে দেবেন সম্ভব হবে না কঠিন হয়ে যাবে আল্লাহ আল্লাহ হলে হতে পারবে পারলেন না আপনি উঠতে অপরদিকে আপনার আব্বা যদি চলে আসেন হজের থেকে উনি ফোনে লাইন পান নাই এই জন্য যে কোনো কারণে তারিখ জানাইতে পারেন উনি চলে আসছেন একাই চলে আসছেন আপনি শুয়ে যাওয়ার পরে চলে আসছেন ট্যাক্সি ক্যাব লয়ে কারণ আপনি বলতে পারবেন বলো শাক ঘুমায় গেছে তুমি কাল সকালে আসবে এরপর থেকে ঘুমায় থাকে গাধায় বলতে পারবে কিসের শীত কিসের কম্বল সব ফেলে ধরতে তার বাপকে ইস্তেকাল করার জন্য টিপশন করার জন্য গলা মেলানোর জন্য রোড দিয়ে চলে যাবে সে কম করে শীত মাঘ মাসে হ্যাঁ, এই শীতকে উপেক্ষা করতে করলো ঠিক আছে এই পিতার মহাব্বত সব সহজ করে কোন কিছু তার কাছে বাধা মনে হয় নাই চলে গেল যে বাপকে নিয়ে আসে তাদের খানা পিনা সব চৌধুরী হয়ে গেল মহাব্বত তাকে ব্যক্ত করতে কোন কষ্ট কষ্ট মনে হয় না তখন হ্যাঁ, থেকে কত বোঝা লোকেরা আনে যা অন্য সময় ওঠানো কঠিন কিন্তু কেমনে নিয়ে আসে স্ত্রী পুত্রের মহাব্বত হ্যাঁ বাপ মায়ের মহাব্বত ওটাকে সহজ করে দিচ্ছে খাবারগুলো কিনছে এদের জন্য কিনছে তারা এগুলো পাইলে খুশি হয়ে যাবে থেকে হ্যাঁ থেকে কিন্তু ভারী হয়ে গেছে তাও সে কষ্ট মষ্ট করে নিয়ে আসছে মহাব্বত সহজ করেছে তা না হলে এই বোঝা সে কোনোদিনও টানতো হাজারো ঘটনা মহাব্বতে সহজ করেছে কঠিন জিনিসকে সহজ করে আর এক ঘটনা কম্বল গায়ে দিয়ে শুয়ে গেছেন কম্বলে শীত দারোয়ান খবর দিল আর থানার থেকে দারোগা সারা তো অতি সাথে চলে কাগজপত্র হাতে আপনাকে চায় তখন আপনি একথা বলতে পারবেন না তোরাকে কালকে দশটা আসতে বলো বলবে হয় আপনাকে কাজ করে আল্লাহ কি হয়ে গেল মামলা মোকাদ্দা হয়ে গেল আপনি দৌড়ে দেয় জানতে চেষ্টা করবেন ঘটনা কি হল এটা ভয় ওই শীতকে লেপের গরমকে সব উপেক্ষা করে আপনাকে দেখতে বাধ্য করবে ভয়ের দ্বারা কাজ হয় আর মহাব্বতের দ্বারা কাজ এই বোর্ড গুলোতে সিগন্যাল বাতি তো সরকার দিয়ে রেখেছে শুধু সিগন্যাল বাতি দিয়ে ক্ষান্ত হয় নাই একটা ট্রাফিক খারাপ কারণ সরকার উপলব্ধি করছে যদিও সমস্ত ড্রাইভাররা জানে লাল বাতি জ্বললে থামতে হবে বোর্ড এসে গেছে লাল বাতি জ্বলে গেছে থামতে হবে জানা ছাড়া কেউ ড্রাইভার হতে পারে গাড়ির চালক হইতে পারে তো জানা যদি যথেষ্ট হইত তাহলে আর ট্রাফিক পুলিশ যাওয়ার দরকার নেই শুধু সিগনাল বাতি যথেষ্ট কিন্তু সরকারের অভিজ্ঞতা হয়ে গেছে যে জানা যথেষ্ট না যখন তাদের মধ্যে ভয় সৃষ্টি না করা হবে তো ওই এলএমের উপরে আমল হবে না ওই ডানার উপরে আমল হবে না গাড়ি থামাই না রাখেন রাস্তা খালি আছে লাল পাতি চলে গেছে কিন্তু এদিক যাবে এদিক কোনো গাড়িও দেখা যেতে দাম দিয়ে চলে যাবে তারা গাড়িতে বেরিয়ে দিতে পারে এই জন্য সরকারে লাল বাতি দ্বারা এলএম দিচ্ছে আর ট্রাফিক খারাপ করে ভয় সৃষ্টি করছে দেখো থামতে হবে থামবা না দৌড়ো থানায় ওখানে জরিমানা দাও থানার পাটে গালি শোনো দেখেন তাদের অভিজ্ঞতা হয়ে গেছে শুধু জানা যথেষ্ট না সে কারণে ভয় সৃষ্টি করার জন্য ট্রাফিক খারাপ হয়েছে অনেক নজির আছে প্রমাণ আছে শুধু জানা মানার জন্য যথেষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে এই মহাব্বত ভাইয়ের পেট্রোল না থাকে কাজ হয় কাজ হয় পেট্রোল ভিতরে থাকতে হবে কলমের মধ্যে থাকতে হবে পিঠে থাকলে হবে না হ্যাঁ। পিঠে থাকলে অনেক গাড়ি পিঠের মধ্যে কত হাজার হাজার টন নিয়ে তেল কি ভাই দাও ওটা দিয়ে করতে হ্যাঁ তার ভিতরে দিতে হবে তাহলে চলতে পারে এই মহাপথের পেট্রোল ভয়ের পেট্রোল পিঠে পেটে থাকতে হবে কলমের মধ্যে থাকতে হবে তাহলে সব হবে আর কলটা আসবে কিভাবে কলবে আসার ব্যবস্থা হলো একটা আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তোমার কাছে তোমার মহাব্বত চাই আল্লাহ আল্লাহ তোমার কাছে তোমার মহাব্বত চাই এই দোয়া করতে হবে আর একদিকে ভয়ও খাইতে হবে আল্লাহ আলুকা মিন হাসিয়াতিকা আল্লাহ তোমার কাছে তোমার ভয় চাই কতটুক ভয় মা তাহল বিহি বাইনি ওয়া ভয় চাই যে আমার মধ্যে আর তোমার নাফারমানের মধ্যে প্রতিবন্ধক হয় ভয় যদি বেশি হয় তো অসুবিধা আপনি নামাজ পড়তে পারবেন না যদি জ্ঞান হবে হয়ে যায় আল্লাহ তো ভয়ের চোখে আপনি নামাজ পড়তে হবে এই জন্য আল্লাহ রসুল দোয়া শিখেছে লাগামহীন ফসিয়াত না লাগামহীন ভয় না এই পরিমাণ ভয় চাই যার দ্বারা গুণা থেকে বাঁচতে পারে শক্ত লাগাই দিচ্ছেন আল্লাহ রসুল আল্লাহ মাইন্নি আসআলুকা মিন ফাসিয়াতিকা মা তাহুলু বাইনি ওয়া বাইনা মাআসি আমাকে এই পরিমাণ ভয় নিশ্চিত যে ভয় আমার মধ্যে আর তোমার গুনার মধ্যে তোমার নাম্বার নাফারমানের মধ্যে প্রতিবন্ধক হয় বাধা সৃষ্টি করে এই পরিমাণ চাই এক নম্বর কাজ দোয়া করতে হবে আল্লাহর মহাব্বত ভয় হাসিল করার জন্য দোয়া করতে হবে দুই নম্বর কাজ যে কোনো কাজ করা হবে গুণা ছাড়া হবে প্রত্যেকটাই নিয়োগ করতে হবে যে আল্লাহর মহব্বত বৃদ্ধি করার জন্য আল্লাহর ভয় বৃদ্ধি করার জন্য আমি এটা করব উঁচু করতে চান মনে মনে নিয়োগটা করে যে আল্লাহর মহব্বত করার জন্য দুই রেখা নামাজ পড়তেছেন একটা ভোগেরকে এক টাকা দিচ্ছেন নিয়ে কি আল্লাহর মহাব্বত বেড়ে গেল নেক্সট কাজে আল্লাহর মহাব্বত বৃদ্ধি করা নিয়ত করা দোয়া করা নিয়ত করা তিন নম্বর ফিকির করা ফিকির করতে হবে যে আল্লাহ তালা আমাকে কি কি নিয়ামত দিচ্ছেন আমার অস্তিত্বকে দান করছেন নাফাজ পানি থেকে এত সুন্দর একটা মানুষ আশরাফুল মাহমুদার সৃষ্টির সেরা এক ফোটা নাফাজ পানির দ্বারা সৃষ্টির সেরা কে বানাইবে আমার জন্য এত কোয়ালিটি রিজিক কে সৃষ্টি করছে আমার জন্য এত আত্মীয় স্বজন বিবি বাচ্চা কে দিচ্ছে আমার মাথা বোঝার জন্য এই ঠিকানা কে দিচ্ছে আমার হালাল রিজিকের জন্য এই চাকরি বাকরি ব্যবসা কে ব্যবস্থা করছে আমাকে ইজ্জত সম্মান কে দিচ্ছে এই নিয়ামত গুলো নিয়ে বিক্রি করতে হবে তখন সে দেখবে তখন তার দিন আল্লাহকে মহাপত করতে ব্যক্ত হবে সব রকম তিনি দিচ্ছেন আমার সর্বোচ্চ মহাপত তার জন্য হবে অন্য যাকে মহাপত করে সব সেকেন্ডারি দ্বিতীয় পর্যায়ের মহাপত আল্লাহ তো সকলের উপর যখন এই দুইজনের মহাপতের মধ্যে সংঘর্ষ হবে বিবি বাচ্চা একরকম বলতেছে আল্লাহ আর একরকম বলতেছে আল্লাহ আল্লাহটা প্রাধান্য পাবে এইভাবে আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করতেছি এটা ঠিকই করছে যেগুলো কেউ দেয় নেই আল্লাহ আমাকে দিন আমাকে কে সুস্থ রাখছে অসুস্থ হয়ে যায় আমাকে সুস্থতা কে দান করে সাধারণ নিয়ামত আল্লাহ তালা দিয়ে রাখছে এইগুলো ফিকির করলে তার অন্তরে আল্লাহর মহাপত বাড়বেই তো কি হল দোয়া হল যে কোনো এক কাজে আল্লাহর মহাপত বৃদ্ধির নিয়ত হল আর যত নিয়ামত আমি ভোগ করতেছি সবচেয়ে আল্লাহ দিয়েছেন এটা নির্জনের ফিকির করত আর সর্বশেষ কাজ হল আল্লাহ আল্লাহ সোহবাদ এই চারটে কাজে করবে তার ভিতরে আল্লাহর ভয় আল্লাহর মহাপত অবশ্যই পয়দা হবে অবশ্যই পয়দা হবে আল্লাহ এটা আল্লাহ তালা এই জন্য বাধ্যতামূলক করতেন আল্লাহ তালা আমাদের দিলকে এমন ভাবে সৃষ্টি করেছেন আমাদের দিল প্রত্যেকের দিল এমন ভাবে সৃষ্টি করেছেন যে এটা চুম্বকের মতো আমাদের প্রত্যেকের দিলটা চুম্বকের মতো যখন কোন হকানি আলেম আল্লাহওয়ালা ব্যক্তির সোহবাতে আমরা বসব তো আল্লাহ তালা তার ভিতরে যে এলেম রাখছেন মারেফাত রাখছেন আল্লাহর মহাব্বত রাখছেন ওটা ওনাকে মহাব্বত করে যারা যারা বসছে সকলের দিন চুম্বকের মতো টানতে থাকে এইভাবে আপনার আমার সবকে অন্তরকে আল্লাহ আব্বুল আলমের সৃষ্টি করেছেন তিনি জানেন যে আমি এইভাবে সৃষ্টি করব এই জন্য তিনি আরাক আয়তের মধ্যে যে আল্লাহ আলাদের প্রবাহের বসাকে বাধ্যতামূলক করবে কত ঘরে বসে বসে কিতাব বিশ্বাস করলে হবে না প্রবাদ তোমার দিল তার দিলের থেকে চুম্বকের মতো টানতে থাকুক আজকে কিছু টানবে কালকে কিছু টানবে পরশু কিছু টানবে এরকম টানতে টানতে একদিন তোমার দিন পরিপূর্ণ হয়ে যাবে আগেও বলছি যে একটা শিশু প্রত্যেক দিন বাঁচতেছে তো ধরা পড়ে না আজকে কত বাড়লো তো আল্লাহ আলাদা সমাজে বসলে প্রত্যেক দিন তার দিলের উন্নতি হয়েছে দিলের মধ্যে আল্লাহর মহাব্বত বাড়তেছে আল্লাহর ভয় বাড়তেছে এইটা একদিন পূর্ণাঙ্গ রূপ নিবে পূর্ণা পূর্ণতা পড়বে তখন তার জন্য অনেক কাজ সহজ হবে তার জন্য গুণা বর্জন করা সহজ হবে এই জন্য সহবাদ সহজ একটি আশা তা খরচ আর যাই এবং এর উদাহরণ এরকম একটা আম যদি তার গোটার সাথে লেগে থাকে এই আমটা প্রত্যেক দিন তারা কি করবে উন্নতি করবে করে বাঁচতে বাঁচতে একসময় পাকবে তাকে সে মূল্যবান বস্তু হবে এবং সে আল্লাহ তালার জাহিরি নেয়ামতের মধ্যে একটা বড় নেয়ামত হল দুধ এই দুধের সাথে যায় মিলবে যে কোনো পানীয় দ্রব্য খাবেন এখানে ভাইরাস শব্দ বাড়াইতে বলা হয়েছে আল্লাহ বাড়িতে না মসজিদটা ভাইরা আল্লাহ বারিক জানা দিহি এই পানীয় বস্ত্রে বরকত দাও আর এর থেকে ভালো জিনিস আমাকে নসিব করো আয়রন মানে ভালো এটা বলতে পারবো কিন্তু যখন আপনি দুধ পান করবেন তখন কিন্তু খায়রান বলতে ভালো হয়নি বলা হয়েছে আল্লাহ বারিক লানা ফিহি জিদ্দা মিনহু খায়রান নেই এই জিনিসকে বরকত দাও এই নিয়ামতকে বাড়ায় দাও খায়রান নেই এর থেকে ভালো দাও এটা নেই এখানে এই দোয়ার মধ্যে নেই বোঝা গেল সাংঘাতিক নেওয়া সাংঘাতিক নেওয়া আমটা লেগে থাকার দরুন ওই দুধের সাথে চলে গেছে মূল্যবান হয়ে গেছে হ্যাঁ যে লোকটা লেগে থাকবে সে দামি মানুষ হয়ে যাবে এবং সে ব্যস্ত চলে যাবে আম তো চলে গেছে দুধের সাথে আর এর চলে যাবে ব্যস্ত আর যে আমটা ধরে গেল এর তেমন কোন দাম নেই এক টাকা দুই টাকা দাম এই যে কেউ কিনবে কিনে একে কেউ দুধের ছোয়া পাতে নেবে না একে চাউলের সাথে মেলে ডাইল কোথায় দুধ আর কোথায় ডাইল আপনার জমির পার্থক্য তার সর্বোচ্চ উন্নতি ডাউন করতেছে উপরে উঠতে পারবে কেন ধরে গেছে তো কতগুলো মানুষ থাকে এক একা নামাজ পড়ে এক একা নামাজ পড়ে খানদানি মুসলমান কিন্তু সবাব নেই আল্লাহ আলাদের মজলিসে বসার দরকার মনে করে সে ধরে যেতে পারে বিষাক্ত কথা পুকুরি কথা ইসলামের নামে সমাজে ছড়াই দেওয়া হয় সহবাসে না আসার ধরুন সে ওই পুকুরি কথাগুলো জানবে না তখন সে ইসলাম মনে করে ওই কথাগুলোকে গ্রহণ করবে গ্রহণ করে ইমান নষ্ট করবে ইমান নষ্ট করবে ওই ডাউ আম যেরকম ডাউলের মধ্যে চলে গেছিল এরা দলকে দেখতে হবে হ্যাঁ ও গেছিল জান্নাতে গেছে দোদো কিন্তু সবাতে জান্নাতে পৌঁছায় সবাব না থাকলে দোদকে দেখবে আল্লাহ রসুল ক্লিয়ার বলছেন শোনো নেকড়ে বাঘ দেখলো বকরির উপরে হামলা করে না যে বকরি দলফুট হয়ে যায় জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার উপর হামলা করে নেকড়ে বাঘ তারপর তিনি বুঝাইছেন মানুষের নেকড়ে বাঘ করতাম তিনি বলেন তোমার জন্য একটা না বলে ইবলিস ইবলিস যে কোনো মানুষের হামলা করে না যে নাকি সবাতে নেই আল্লাহ আলাদা জামাতের সাথে নেই এক একা নামাজ পড়ে আল্লাহর সাথে দৌড় দেয় কোন সহবাদ নেই এগুলো তদ্দ জামাতের সাথে নেই আল্লাহ রসুল বলেন এই ইবলিস নামক নেকড়ে ভাব ওই লোকটাকে স্বীকার করবে করে ধ্বংস করে তাহলে হাদিসও সামনে রাখেন সহমতে বসছে জামাতের সাথে বসছে একে ইংলিশে হামলা করবেন সেই মান মানে যে আর সেগুলো ধার ধারে না একাই কামেল মোকাম্মান নিজেকে বিরাট বুজুর্গ মনে করে এই সাতানের সপ্তরে পড়ে ইমান নষ্ট করতে পারে সে হাদিস সামনে রাখেন আর আমের মেথাও সামনে রাখেন তো আপনার কাছে ক্লিয়ার হবে সহবাস কত জরুরি সহবাস কত জরুরি কেন আল্লাহ বলতেন যে আল্লাহ আল্লাহ প্রবাদে বলতো এই আয়াত এই কথা বিভিন্ন আয়াতে বিভিন্ন আঙ্গিকে বলা হয়েছে আর খবিরা রহমানকে পাইতে চাও যিনি রহমানকে পাইছে তার ভবাতে আসবে তার থেকে রহমানের সন্ধান না একই কথা এই সবগুলো আছে বচন ভঙ্গি ভিন্ন ভিন্ন সারমর্ম এক যে আপনি একা একা চিন্তা হইতে পারবেন না দিনে কিতাব পড়েও চিন্তা হইতে পারবেন না তো হঠাৎ সহচার্যে আসা বাধ্যতামূলক সাহাবাহিক কত গুণ ছিল কত সিফাত ছিল সাহাবায় কেরামের কোন সিফাত দ্বারা তাদেরকে স্মরণ করা হয় নাই তারা রসলের সহবাতে বসত ওইখান থেকে আল্লাহ ছিল ওই সহবাদ থেকে তাদেরকে নাম দেওয়া হচ্ছে সাহাবি বোঝা গেল এর থেকে বড় কোনো গুণ আর নেই সাহস থাকছে এলম হাতে লাভ আমল হাতে লাভ কোরআনের এলেমের উপরে আমল করতে গেলে এই সব জিনিসগুলো লাগবে সর্বশেষ জিনিস লাগবে আল্লাহর মহাব্বতের ভয় আর মহাব্বতের ভয় হাতে হবে দোয়া করতে হবে নেক কাজে নিয়ে করতে হবে আর আল্লাহর কত নিয়ামতে ডুবে আছি ঠিকই করতে হবে আর বাবাতে আসতে হবে নামাজ পড়ে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই জিনিসগুলো অর্জন করার তৌফিক দান করেন মহাত্মা আওয়াজা আমি আলহামদুলিল্লাহ